চল্লিশ নম্বর অধ্যায় নয় নম্বর অনুচ্ছেদ অন্ধাত্ম প্রবিশান্তি যা সম্ভূতি পাস্তে যার অর্থ তারা অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে আসাম্বতিকে আসাম্বতি হচ্ছে প্রাকৃতিক জিনিস যেমন বাতাস পানি আগুন অনুচ্ছেদটা আরও বলছে তারা আরও বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সাম্বতিকে সাম্বতি হচ্ছে মানুষের বানানো জিনিস আমি যে যজুর্বেদ থেকে উদ্ধৃতি দিয়েছি সেটা লিখেছেন দেবী চাঁদ এছাড়াও আরো একজন র্যালফ টি গ্রিফিথ আরেকটা বেদ হচ্ছে অথর্ববেদ অথর্ববেদে উল্লেখ করা হয়েছে বিশ নম্বর গ্রন্থ আটান্ন নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে যে দেব ওসি নিশ্চয়ই ঈশ্বর মহান আল্লাহ আকবরও একই কথা আল্লাহ সর্বশক্তিমান আর এই বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র আর প্রাচীন হচ্ছে ঋগ্বেদ ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে এক নম্বর গ্রন্থ একশো চৌষট্টি নম্বর অনুচ্ছেদ ছেচল্লিশ নম্বর পরিচ্ছেদ জ্ঞানীরা এক ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন তার মানে একজন ঈশ্বর কিন্তু তার অনেকগুলো নাম আছে আর শুধুমাত্র ঋগ্বেদেই সর্বশক্তিমান ঈশ্বরের সব মিলিয়ে তেত্রিশটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এই বেশিরভাগই উল্লেখ আছে ঋগ্বেদে দুই নম্বর গ্রন্থ এক নম্বর পরিচ্ছেদ এরকম একটা সুন্দর বৈশিষ্ট্যের উল্লেখ আছে ঋগ্বেদে মহানেশ্বরের নাম সেটা ব্রহ্মা এটার উল্লেখ আছে ঋগ্বেদ দুই নম্বর গ্রন্থ এক নম্বর অনুচ্ছেদ তিন নম্বর পরিচ্ছেদ ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা যদি এই শব্দটার আরবি করেন সেটা হবে খালিক আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে আল্লাহ সালাকে বলে খালিক বা সৃষ্টিকর্তা বা ব্রহ্মা কিন্তু কেউ যদি বলে যে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার চারটা মাথা আছে প্রত্যেক মাথায় একটা করে মুকুট আছে এছাড়াও তার চারটা হাত আমরা মুসলিমরা তাহলে প্রবল আপত্তি জানাব তাছাড়া এই কথাটা যজুর্বেদের বিরুদ্ধেও যাচ্ছে বত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মহান ঈশ্বরের কোন প্রতিকৃতি নেই আরো একটা সুন্দর বৈশিষ্ট্য উল্লেখ আছে ঋগ্বেদে দুই নম্বর খণ্ড এক নম্বর অনুচ্ছেদ তিন নম্বর পরিচ্ছেদ সেটা হচ্ছে বিষ্ণু বিষ্ণু মানে পালনকর্তা যদি এই শব্দটার আরবি করেন তাহলে সেটা হবে রব আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব অথবা পালনকর্তা বা বিষ্ণু কিন্তু কেউ যদি বলে যে বিষ্ণু হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার চারটা হাত আছে তার একটা হাত আছে চক্র মানে চাকতি আছে আর বাম হাতে আছে একটা শঙ্খ একটা পাখির পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন অথবা সাপের পেছনে শুয়ে আছেন আমরা মুসলিমরা তাতে ঘোর আপত্তি জানাব আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন চল্লিশ নম্বর অধ্যায় আট নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মহান ঈশ্বর নিরাকার এছাড়া উপনিষদও বলছে চার নম্বর অধ্যায় উনিশ নম্বর অনুচ্ছেদ শ্বেতা শ্বেতার উপনিষদ সেখানে বলা হয়েছে তার সমতুল্য আর কেউ নেই ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে আট নম্বর গ্রন্থ এক নম্বর অনুচ্ছেদ এক নম্বর পরিচ্ছেদ তার অর্থ শুধুমাত্র তাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না শুধুমাত্র তারই প্রশংসা করো ঋগ্বেদে উল্লেখ আছে পাঁচ নম্বর গ্রন্থ একাশি নম্বর অনুচ্ছেদ এক নম্বর পরিচ্ছেদ বলা হয়েছে নিশ্চয়ই সর্বশক্তিমান সৃষ্টিকর্তার মহিমা সবার চেয়ে উপরে একই কথা আছে সুরা ফাতিহা এক নম্বর অধ্যায় দুই নম্বর আয়াত আলহামদুলিল্লাহ আলমিন সকল প্রশংসা জগৎসমের প্রতিপালক আল্লাহ সোহানতালার এছাড়া উল্লেখ আছে ঋগ্বেদে তিন নম্বর গ্রন্থ চৌত্রিশ নম্বর অনুচ্ছেদ এক নম্বর পরিচ্ছেদ বলা হয়েছে তিনি উদার হয়ে দান করেন এছাড়া উল্লেখ আছে যজুর্বেদ চল্লিশ নম্বর অধ্যায় ষোলো নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে যে আমাদের ভালো পথ প্রদর্শন করো এবং আমাদের সেই পাপ থেকে রক্ষা করো যে পাপের জন্য আমরা বিপথে গিয়ে ধ্বংস হতে পারি পবিত্র একই কথা বলা হয়েছে সুরা ফাতিহা এক নম্বর অধ্যায় ছয় ও সাত নম্বর আয়াতে বলা হয়েছে আমাদের সরল পথ প্রদর্শন করো তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ তাদের পথ যারা পথভ্রষ্ট হয়ে যায়নি ঋগ্বেদে উল্লেখ আছে ছয় নম্বর গ্রন্থ পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদ ষোলো নম্বর পরিচ্ছেদ শুধু তার প্রশংসা করো যিনি অতুলনীয় এবং কেবলমাত্র একজন আমি যে ঋগ্বেদ থেকে উদ্ধৃতি দিলাম সেটা লিখেছেন সত্যপ্রকাশ নারায়ণ এবং সত্যকাম বিদ্যালঙ্কার এছাড়া আরও দুটো লিখছেন রাল্ফটি গ্রিফিথ প্রথম ও দ্বিতীয় খণ্ড আমাদের কাছে বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্নভাবে বেশ কিছু অনুবাদ রয়েছে আমি যে উদ্ধৃতিগুলো বলেছি আপনারা যদি যাচাই করতে চান যে আমি উল্টোপাল্টা বলেছি কি না তাহলে আমাদের ফাউন্ডেশনে আসতে পারেন ফটোস্ট্যাট কপি নিয়ে যেতে পারেন যে অনুবাদগুলো পড়ে শুনলাম এগুলো মুসলিমরা করেনি অনুবাদ করেছেন তারা যারা এই ধর্ম পালন করেন এছাড়াও কিছু ইউরোপিয়ানরা ব্রহ্মসূত্র হিন্দুইজমের অর্থাৎ বেদান্তবাদের প্রধান ধর্ম বিশ্বাস সেটা একম ব্রাহ্ম দুষ্টা নাস্তে নিয়া নাস্তে কিঞ্চন ভগবান একই হে দূসরা নহি হে নহি হে নহি হে জরা ভি নহি হে ঈশ্বর কেবল একজনই দ্বিতীয় আর কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কোথাও কেউ নেই যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ পড়েন তাহলে হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন সঠিকভাবে আসুন এবারে আমরা শিখ ধর্মে ঈশ্বরের ধারণাটা দেখি শিখ ধর্ম এটা একটা নন সেমেটিক আর্য এবং নন বেদিক ধর্ম যদিও এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রধান ধর্মের অনুসারীদের তুলনায় অনেক কম এটার উৎপত্তি আসলে হিন্দুইজম থেকে শিখ ধর্ম এই ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক সাহেব পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে যে জায়গায় ধর্মটার উৎপত্তি সেটা পাকিস্তান আর উত্তর পশ্চিম ইন্ডিয়ার দিকে অর্থাৎ পাঞ্জাব তার মানে পাঁচ নদীর দেশ আর এই ধর্ম যার প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক সাহেব এটা আসলে দশজন গুরুর ধর্ম প্রথম গুরু যিনি ধর্মের প্রতিষ্ঠাতা অর্থাৎ গুরু নানক সাহেব আর সর্বশেষ দশম গুরু হলেন গুরু গোবিন্দ সাহেব গুরু নানক জন্মেছিলেন ক্ষত্রিয় পরিবারে অর্থাৎ যোদ্ধা পরিবারে তবে মুসলিমরা তাকে প্রভাবিত করেছিল অনেক শিখ এই শব্দটা এসেছে সিসিয়া থেকে যার অর্থ শিষ্য বা অনুসরণকারী আর শিখদের পবিত্র যে ধর্মগ্রন্থ সেটা শ্রী গুরু গ্রন্থ সাহেব এটা হচ্ছে সেই বই শ্রী গুরু গ্রন্থ সাহেব একজন শিখকে পাঁচটা ক পালন করতে হবে প্রথম ক সেটা হচ্ছে কেশ মাথার চুল কাটবে না সব গুরুই কাটতেন না দ্বিতীয় ক হচ্ছে কাঙ্গা চিরুনি চুল পরিষ্কার করতে ব্যবহার করা হয়ে থাকে তৃতীয় ক হচ্ছে কড়া ধাতু বা লোহার চুড়ি ব্যবহার করা হয় শক্তি আর আত্মসম্মানের জন্য চতুর্থ ক হচ্ছে কৃপান আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয় যে ছুরি আর পঞ্চম ক হচ্ছে কাচ্চা লম্বা আন্ডারওয়্যার হাঁটু পর্যন্ত অথবা অন্তর্বাস ব্যবহৃত হয় দ্রুত চলাফেরার জন্য এই পাঁচটা ক দিয়ে আপনি একজন শিখকে চিনতে পারবেন একজন শিখ যদি তাদের ধর্মের ঈশ্বরের ধারণা সম্পর্কে সবচেয়ে সুন্দরভাবে কোনো বর্ণনা দিতে চায় শিখ ধর্মে তখন তাকে বলতে হবে মূল মন্ত্র শিখ ধর্মের একেবারে মূল ধর্ম বিশ্বাস এটা আছে তাদের ধর্মগ্রন্থ শ্রী গুরুগ্রন্থ সাহেবের একেবারে প্রথম দিকে তার মানে শ্রী গুরুগ্রন্থ সাহেব এক নম্বর খণ্ড এক নম্বর অধ্যায় এক নম্বর অনুচ্ছেদ এটাকে আরো বলা হয় জাপুজি মূলমন্ত্র বলা হয়েছে যে কেবলমাত্র একজন ঈশ্বরী আছেন আর তাকে বলা হয় সত্য সৃষ্টিকর্তা যিনি ভয় এবং ঘৃণা থেকে মুক্ত যিনি অমর কখনো জন্ম নেননি যিনি স্বয়ম্ভু মহান এবং করুণাময় Oh সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্যে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ যদি শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ তালা কিসে খুশি হন মেসোয়াক হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরও ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 সত্যিকারের প্রভু একমাত্র সত্যিকারের ঈশ্বর শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করার পাশাপাশি একই সাথে আবার অবতারবাদের বিরুদ্ধেও আছে যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসে তারা এটা মানে না যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসতে পারে এছাড়াও তারা মূর্তি পূজার বিরুদ্ধে গুরু নানক তাকে অনেকখানি প্রভাবিত করেছিল সন্ত কবির আর আপনারা যদি পড়েন গুরুগ্রন্থ সাহেব সেখানে অনেকগুলো অধ্যায় অনেক দোহাস আছে সন্ত কবিরের সন্ত কবিরের এরকম একটা বিখ্যাত দোহাস হচ্ছে না সব না না তো সবাই বিপদের সময় ঈশ্বরকে স্মরণ করে থাকে কেউ সুখ আর শান্তির সময়ে ঈশ্বরকে স্মরণ করে না যে ঈশ্বরকে সুখ এবং শান্তির সময় স্মরণ করে সে কেন বিপদে পড়বে পবিত্র একই ধরনের কথা আছে সুরাজুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত নম্বর আট যে মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে তার প্রতিপালককে ডাকে তার কাছে অনুশোচনা করে পরে যখন আল্লাহ তার প্রতি অনুগ্রহ করে থাকেন সেই মানুষ ভুলে যায় সে কান্নাকাটি করে প্রার্থনা করেছিল এবং সে দাঁড় করায় তখন আল্লাহ সবানতালার সমকক্ষ আসুন এবার ভালো করে দেখে জোরাস্টিনিজমে মহান ঈশ্বরের ধারণাটা জোরাস্টিনিজম একটা নন সেমেটিক আর্য এবং নন বেদিক ধর্ম এটার সাথে হিন্দুইজমের কোনো সম্পর্ক নেই এই ধর্মটা নবীর মাধ্যমে এসেছে জোরাস্টিনিজম একে আরো বলা হয় পার্সিজম আর এই ধর্মের প্রতিষ্ঠাতা হবেন নবী জরথুষ্ট্র এটা পারস্য দেশের একটা প্রাচীন ধর্ম প্রায় আড়াই হাজার বছরের পুরনো আর তাদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে দশাতির এবং আবেস্তা দশাতির এটারও দুটো ভাগ আছে খুর্দা দশাতির এবং কালান দশাতির আবার আবেস্তাকেও দুই ভাগে ভাগ করা যায় খুর্দা আবেস্তা এবং কালানাবেস্তা মহাবেস্তা বা জেন্দাবেস্তা এটা হচ্ছে এই আবেস্তার একটা কপি একটা খণ্ড আবেস্তার এছাড়াও আবেস্তার আরও কিছু অনুবাদ আপনারা আমাদের এ পাবেন জোরাস্টিয়ানরা পার্সিরা মহান ঈশ্বরকে বলে আহুরা মাজদা আহুরা মানে প্রভু ঈশ্বর মাজদা মানে জ্ঞানী আহুরা মাজদা মানে জ্ঞানী প্রভু জ্ঞানী ঈশ্বর আর দশা তীরে ঈশ্বরের অনেকগুলো নাম আর বৈশিষ্ট্যের কথা আছে যেমন ধরেন তিনি কেবলমাত্র একজন তার কোনো শুরু নেই উৎস নেই শেষও নেই তার কোনো বাবা নেই মা নেই স্ত্রী নেই সন্তান নেই তার কোনো প্রতিমূর্তি নেই তিনি আমাদের কল্পনা শক্তির উপরে তার সমতুল্যর কিছুই নেই কোনো দৃষ্টি তাকে ধারণ করতে পারে না তিনি আমাদের বোধশক্তির উপরে তিনি তোমার চেয়েও তোমার কাছে থাকেন এছাড়াও আভেস্তায় সর্বশক্তিমান ঈশ্বরের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে পার্সিদের জন্য যে পবিত্র ধর্মগ্রন্থ সে অবস্থায় উল্লেখ আছে গাথা এবং ইয়াসনাই ঈশ্বরকে বলা হয়েছে সৃষ্টিকর্তা ইয়াসনা অধ্যায় নম্বর একত্রিশ সাত ও এগারো অনুচ্ছেদ এছাড়াও অনেক জায়গায় যেমন ইয়াসনা চুয়াল্লিশ নম্বর অধ্যায় সাত নম্বর অনুচ্ছেদ পঞ্চাশ নম্বর অধ্যায় এগারো নম্বর অনুচ্ছেদ একান্ন নম্বর অধ্যায় সাত নম্বর অনুচ্ছেদ এরকম অনেক জায়গায় ঈশ্বরকে বলা হয়েছে সৃষ্টিকর্তা এছাড়াও ঈশ্বরকে বলা হয়েছে সর্বশক্তিমান সুমহান ইয়াসনা তেত্রিশ নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদ এর পাশাপাশি ৪৫ নম্বর অধ্যায়ের ছয় নম্বর অনুচ্ছেদ এখানে ঈশ্বরকে বলা হয়েছে পরোপকারী এরপরে ইয়াসনা তেত্রিশ নম্বর অধ্যায়ের এগারো নম্বর অনুচ্ছেদ এছাড়াও আছে ইয়াসনা আটচল্লিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে তাকে বলা হয়েছে সবচেয়ে উদার সব মিলিয়ে সাতবার শুধুমাত্র ইয়াসনা তেতাল্লিশ নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ নাম্বার চার পাঁচ সাত নয় এগারো তেরো এবং পনেরো আর অনেক জায়গায় তাকে সবচেয়ে উদার বলা হয়েছে আচ্ছা ইয়াসনা চল্লিশ নম্বর অধ্যায়ের দুই নম্বর অনুচ্ছেদে পঁয়তাল্লিশ নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর অনুচ্ছেদে ছেচল্লিশ নম্বর অধ্যায় নয় নম্বর অনুচ্ছেদে এছাড়াও আছে আটচল্লিশ অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদে ঈশ্বরকে অনেকবার বলা হয়েছে সবচেয়ে উদার তাহলে যদি পার্সিদের ধর্মগ্রন্থগুলো পড়েন তখন এই পার্সি ধর্মে ঈশ্বরের ধারণাটা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন জোরাস্টিনিজম আসুন এবারে আলোচনা করি সেমেটিক ধর্ম নিয়ে প্রধান সেমেটিক ধর্মগুলো হচ্ছে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আর ইসলাম প্রথমে ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করব ওল্ড টেস্টামেন্টে উল্লেখ আছে মুসা আলাহিসাল্লাম বলেছেন বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ চার শ্যামা ইসরাইল এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ সোনা ইসরায়েলবাসী প্রভু আমাদের ঈশ্বর তিনি কেবলমাত্র একজন তার মানে মহান ঈশ্বর তিনি কেবলমাত্র একজন এরপরে আরো আছে বুক অব আইজায়া তেতাল্লিশ নম্বর অধ্যায় এগারো নম্বর অনুচ্ছেদ আমি এমনকি আমিও আমি প্রভু আর আমি ব্যতীত কোনো রক্ষাকর্তা নেই বুক অব আয়জায়া পঁয়তাল্লিশ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অনুচ্ছেদ আমি তোমাদের প্রভু আর কেউ নেই আমি তোমাদের ঈশ্বর আমি ছাড়া আর কেউ নেই বুক অব আয়জায়া ছেচল্লিশ নম্বর অধ্যায় নয় নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে আমি তোমাদের প্রভু আমি ছাড়া আর কেউ নেই আমি তোমাদের ঈশ্বর আমার সমতুল্য আর কেউ নেই এরপর বলা হয়েছে বুক অব এক্সোডাস বিশ নম্বর অধ্যায় তিন থেকে পাঁচ অনুচ্ছেদ বলা হয়েছে মহানীশ্বর সেই ধর্মগ্রন্থে বলেছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোন দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে এমন কোনো কিছুর যেটা রয়েছে আকাশে অথবা রয়েছে মাটিতে অথবা যেটা রয়েছে মাটির নিচের পানিতে তোমরা তাদের সামনে কখনো নতজানু হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ একই কথা আবারও আছে বুক অব ডিটোরনমি পাঁচ নম্বর অধ্যায় সাত থেকে নয় অনুচ্ছেদ যে তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না আর তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে এমন কোনো কিছুর যা রয়েছে আকাশের উপরে অথবা যেটা রয়েছে মাটিতে অথবা যেটা রয়েছে মাটির নিচের পানিতে তোমরা তাদের সামনে কখনোই নতজানু হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ তাহলে যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট আপনারা বুঝতে পারবেন ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা ইহুদি ধর্ম শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করে এবং পুরোপুরি মূর্তি পূজার বিরুদ্ধে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করে নিতে চাই ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যেখানে খ্রিস্ট বা ইসাল্লাহ সাল্লামকেও নবী বলে বিশ্বাস করতে হবে সেই মুসলিম আসলে মুসলিম না যদি সে খ্রিস্টকে নবী বলে না মানে আমরা মানি যে তিনি আল্লাহ সামানা কর্তৃক প্রেরিত একজন রাসুল মহান স্রষ্টার দূত আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না আমরা মানি তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছিলেন আমরা মানি তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্ধর কুষ্ঠ রোগীদের সুস্থ করে তুলেছিলেন খ্রিস্টান আর মুসলিম এই জায়গাতে আমাদের দুই পক্ষের মধ্যে অনেক মিল তবে আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে অনেক খ্রিস্টান এরকম বলে যে যীশুখ্রিস্ট বা ইসা আলাইসাল্লাম তিনি সর্বশক্তিমান ঈশ্বর তিনি নিজেই নাকি এই দাবিটা করেছেন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 মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়